তুমি মালিক তুমি খালি তুমি প্রভু রহমা তুমি রহিম তুমি করিম তুমি প্রভু দয়াবা তুমি মালিক প্রভু শুভ তুমি মালিক প্রভু শুভ তুমি মালিক প্রভু শুভ তুমি মালিক প্রভু শুভহা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 তোমারি নাম ধরে ধারার বুক চিরে নদী কে বেগে যা তোমারি নাম ধরে কোকিল পাপি আসুরে আল্লাহ আল্লাহ তোমারি নাম ধরে ধারারি বুক চিরে নদী কে বেগে যা তোমারি নাম ধরে কোকিল পাপি আসুরে আল্লাহ আল্লাহ গা তোমারি নাম ধরে ধরারি বুক চিরে নদী একে বেঁকে যা তোমারি নাম ধরে কোকিল পাপি আসুর আল্লাহু আল্লাহু তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি প্রভু দয়াবা প্রভু সুবহান তুমি মালিক প্রভু সুবহান তুমি মালিক প্রভু সুবহান তুমি মালিক প্রভু সুবহান তুমি মালিক তুমি খালি তুমি প্রভু তুমি রহিম তুমি করিম তুমি প্রভু দয়াবা তুমি মা রাধার ছেপে চন্দ্র তারা এসে আকাশে হেসে বেড়ায় সকাল বেলা হলে সূর্যি মামা এসে ভুবনে আলো চড়া রাতে রাধার ছেপে চন্দ্র তারা এসে আকাশে হেসে বেড়ায় সকাল বেলা হলে সূর্যি মামা এসে ভুবনে আলো চড়া রাতে রাধা চেপে চন্দ্র তারা এসে আকাশে হেসে বেড়ায় সকাল বেলা হলে সূর্যি মামা এসে ভুবনে আলো ছড়া তোমার দয়া চাই যে মোরা তোমার দয়া চাই যে মোরা তোমার দয়া চাই যে মোরা ওগো প্রভু দয়াবা তুমি মালিক প্রভু সুবহান তুমি মালিক প্রভু শুভ তুমি মালিক প্রভু সুবহান তুমি মালিক প্রভু শুভ তুমি মালিক তুমি কালিক তুমি প্রভু রহমান তুমি রহিম તુમી કરી તુમી પ્રભુ દયાવા તુમી માલિક પ્રભુ સુબોહ તુમી માલિક પ્રભુ સુબોહ તુમી માલિક પ્રભુ સુબોહ તુમી માલિક પ્રભુ સુબોહ તુમી માલિક પ્રભુ સુબોહ તુમી માલિક પ્રભુ સુબોહ તુમી માલિક પ્રભુ સુબોહ আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস